আয়েশা রাজিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুবার আমাকে স্বপ্নযোগে তোমাকে দেখানো হয়েছে এক ব্যক্তি রেশমি কাপড়ে জড়িয়ে তোমাকে নিয়ে যাচ্ছিল আমাকে দেখে বলল এ হচ্ছে তোমার স্ত্রী তখন আমি তার পর্দা খুললাম আর সেটা হলে তুমি তখন আমি বললাম এ স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তবে তিনি বাস্তবে তাই করবেন